সালিমের পিতা ইবনু উমর রদিল্লাহ তালাহতে হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কারো স্ত্রী মসজিদে যাবার অনুমতি চাইলে তাকে নিষেধ করো না